থাকবে যাদের বিকশিত জীবনের সাধনা সুন্দর আগামী গড়তে যাদের চিরবাসনা থাকবে যাদের বিকশিত জীবনের সাধনা সুন্দর আগামী গড়তে যাদের চিরবাসনা থাকবে যাদের বিকশিত জীবনের সাধনা সুন্দর আগামী গড়তে যাদের চিরবাসনা আয় রে শিশু কিশোর আয় রে নবীন ছুটে আয় না তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা থাকবে যাদের বিকশিত জীবনের সাধনা সুন্দর আগামী গড়তে যাদের চিরবাসনা আয় রে শিশু কিশোর আয় রে নবীন ছুটে আয় না তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা সত্যের পথে চিরদিন আল্লাহ রাসুলের সঙ্গে গাইব বিশ্ব মানবতার দুর্দিনে ঐক্যের পানে মোরা সদা ছুটব সত্যের পথে চিরদিন আল্লাহ রাসুলের সঙ্গে গাইব বিশ্ব মানবতার দুর্দিনে ঐক্যের পানে মোরা সদা ছুটব অন্যায় অবিচার ধরণীতে আর থাকবে না জালিমের নিপীড়নে মার থাকবে না অন্যায় অবিচার ধরণীতে আর থাকবে না জালিমের নিপীড়নে মাজলুমার কাঁদবে না দীপ্ত শপথ নিয়ে নেমেছি মোরা মোদের হাতে হাত রাখো না তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা থাকবে যাদের বিকশিত জীবনের সাধনা সুন্দর আগামী গড়তে যাদের চিরবাসনা আয় রে শিশু কিশোর আয় রে নবীন ছুটে আয় না তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা তোমাদের ডেকে যায় সুর মোহনা